বাকি তাদেরকে গালাজ করা যাবে না কোরআনের নির্দেশ আছে কাফারু কাফের তুমি গালাজ করো না তাহলে ওরা তোমাদের রবকে গালাজ করবে জি